সাথে তার কি সম্পর্ক সুন্নতের আমলের সাথে তার কি যোগাযোগ ইত্যাদি নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব যদিও আজকের সেমিনারের বিষয় বিকালে যেটা হবে সেটা আহলুসুল্লা অল জামাত কারা এবং তাদের আকিদা আমলের বৈশিষ্ট্য কি আল্লাহ সুবহান বলেন أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا আল্লাহর জন্য মানুষের কর্তব্য হল হজ পালন করা ওই সকল মানুষ যাদের সামর্থ্য রয়েছে আমরা খুব ভালো করে জানি বিশেষ করে এই মসজিদের মুসল্লিরা এখানে তো মসজিদ ছিল না সম্ভবত তারা শোনা শোনা কথা এই পর্যন্ত আসেনি অনেক লেখাপড়া করেছে অনেক স্টাডি করেছে অনেক প্রশ্নোত্তরের যুগ তাদের উপরে গেছে তারপরে এখানে উপস্থিত হওয়া সুতরাং ইসলামের মূল স্তম্ভ এবং পিলার কয়টি তা তারা জানেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদ আল্লাহ ইলাহ তর্জমা আমি এই মুহূর্তে করব না বিকালে হয়তো প্রয়োজন পড়লে করব ব্যাখ্যা ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ বুঝে ফেলেছেন তর্জমা দরকার নেই ওয়াইকাম সলাহ সলাপ কায়েম করা ওয়াইতায় জাকা জাকাত আদায় করা ওয়াসাউম রমাদান রমাদানের সাওম পালন করা ও হাজিল বাইত হাজ আদায় করা মানুষ তথা এলেহি সাবিলা যারা সে সামর্থ্য রাখে সামর্থ্য কয়েক প্রকার মালের সামর্থ্য যা ধন সম্পদ আছে যাওয়ার মতো আসার মতো থাকার মতো খাওয়ার মতো ভাড়ার মতো ইত্যাদি সামর্থ্য যা রয়েছে দৈহিক সামর্থ্য শরীরের বল আছে শক্তি আছে হজ অনেক চুক্তির কাজ অনেক শক্তির প্রয়োজন যদি আমাদের দেশের হাজি সাহেবরা যান বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যখন ঠিক মতো তোয়াফও করতে পারেন না অজু ঠিক মতো থাকে না খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারেন না পাথর ঠিক মতো মারতে পারেন না ওই একেবারে শেষ বয়সে যান না জায়জ নয় কিন্তু আগে থেকে চেষ্টায় থাকা দরকার আমি যাতে সুস্থ অবস্থায় কাজটা করতে পারি মহিলাদের জন্য একটা বড় শর্ত সেটা হল মা হারাম সাথে থাকা মা হারামের ব্যাখ্যায় আমি আর যাব না নিকট আত্মীয় যাদের সাথে বিবাহ বৈধ নয় যারা তার রক্ষণাবেক্ষণ দেখা সাক্ষাৎ করতে পারে এই জাতীয় পুরুষ তার সাথে থাকতে হবে নাইজেরিয়ার বহুত হাজি মহিলা হাজি সৌদি আরব থেকে এবার প্রত্যাখ্যান করা হয়েছে নাইজেরিয়ার ফেরত পাঠানো হয়েছে মহিলারা একাই এসে পড়ে নাইজেরিয়া থেকে হজ করার জন্য পত্রপত্রিকায় দেখলাম যে এবার সৌদি সরকার মাহরাম সারা নাইজেরিয়ান সেই মহিলা হাজিদেরকে অ্যাকসেপ্ট করেননি এটা বড় শর্ত অনেক মহিলা একাই চলে যান আর মাহারাম না এমন লোকের সাথে মাহারাম সেজে চলে যান আল্লাহ তো আপনার জন্য জরুরি করেন নাই তা আপনি যাবেন কেন মাহারাম নাই আপনি যাবেন না পয়সাটা মসজিদে দিয়ে দেন যদি আপনার থেকেই থাকে আপনার মাদ্রাসায় দিয়ে দেন আপনি সমাজে উন্নয়নমূলক কাজে করবেন আপনি তো সমস্যা নেই আপনি হারাম পথে যে কি সবটা আপনি কামাই করতে পারবেন এটার নামে হল এবাদত কবুল হওয়ার যে দুইটি শর্ত একটি হল এখলাস আল্লাহর জন্য করছে আরেকটা হল সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা আল্লাহ এবং তার রসুল যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে হচ্ছে কিনা আপনার এখলাফ যথেষ্ট আছে কিন্তু আপনি মহিলা আপনার সাথে মাহারাম থাকতে হবে এটা হল শরীয়তের বিধান আপনি বিধান লঙ্ঘন করছেন সুতরাং আপনারটা কবুল হচ্ছে না তো মুসলিম হাজ্যের অর্থ হল কাস্ট নিয়ত করো নিয়ত পোষণ করো কোন গন্তব্যে বের হয়ে যাওয়া এটা হল হাজ্যের শব্দের অর্থ আর এর শরীয়তের অর্থ পারিভাষিক অর্থ এক ডেফিনিশন হল যে যার মাল আছে দৈহিক শক্তি আছে মহিলাদের মধ্যে যাতে এর সাথে মাহারাম আছে তারা হাজ্যের মাসে আল্লাহর ঘরের কাছে যাবেন সেখানে হাজ্যের যে বিধি বিধান আছে নিয়ম কানুন আছে সেগুলা পরিপূর্ণভাবে পালন করবেন যা নির্দেশ আছে তা করবেন যা নিষেধ আছে সেগুলোকে প্রত্যাখ্যান করে এটা হল হাজের সের এই অর্থ মুসলমানদের জন্য পবিত্র জায়গা সেগুলাই যেগুলো আল্লাহ এবং তার রাসুল নির্ধারণ করেছেন আমি এবং আপনি বা কেউ কোন জায়গায় পবিত্র ঘোষণা দেওয়ার অধিকার রাখে না আমি এই একটা মাদ্রাসা বানিয়ে দিলাম কিংবা ওখানে একটা কবর আছে আমার বাপ দাদার এবং এই জায়গায় আমার নিজের একটা জায়গা আছে লাল শালু কবর টানিয়ে দিয়ে বললাম পবিত্র শরীর বানিয়ে দিলাম হারা মিথ্যা কথা তোমাকে এই পবিত্র ঘোষণা দেওয়ার জন্য অধিকার কে দিয়েছে পবিত্র ঘোষণা কোন একটা জায়গা বা স্থান সেটা আল্লাহ দিতে পারেন রাসুল দিতে পারেন আমি আপনি দিতে পারি না তাই যদি যদি সেটা যুক্তিসঙ্গত হতো তাহলে আজকে পনেরো কোটি মানুষ পনেরো কোটি জায়গা নির্ধারণ করে নিজ নিজ দায়িত্বে পবিত্র ঘোষণা করে দেবে তাহলে কেউ তো কারো যদি কম নয় এই জন্য আল্লাহ নবী বলেছেন হাদিস সৈয়দ বুখারি সহ অন্য কেতাবও রয়েছে রেহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ সোয়াবের উদ্দেশ্যে বিশেষ নিয়তে তিনটি মসজিদ ছাড়াও আর কোথাও যাওয়া যায় নয় একটি হলো কাবার ঘর আরেকটি হলো মসজিদে নবী আরেকটি হলো আল মসজিদ আল আকসা তিনটি ছাড়া অনেকে ব্যাখ্যা করেন এটা তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে যেতে নিষেধ করেছেন কিন্তু মাজারে যেতে তো নিষেধ করে নেই চমৎকার ব্যাখ্যা নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে পবিত্র জায়গা সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যাওয়া যদি নিষেধ থাকে তাহলে মসজিদে মাজারগুলো আরো ভালো নাকি সম্মানিত বুঝতে শরীয়ত স্পষ্ট দিন সাফ পরিষ্কার পরিচ্ছন্ন তারাত্মক মালাল মহাজ্জাতুল গাইবা হালিক তোমাদেরকে আমি স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝগা দিনের উপর রেখে গেলাম এখান থেকে যেই ডান করতে যাবা অপব্যাখ্যার আশ্রয় নেবে হালেক যার জন্য ধ্বংস অপেক্ষা করছে তাছাড়া আর কেউ এই সোজা পথ থেকে অন্যদিকে যাবে না সময়ত উপস্থিতি কাজে হাজ্যে যে যাচ্ছি কোথায় যাচ্ছি আল্লাহর ঘরের দিকে যাচ্ছি ذلك ومن يعزم شعائر الله فإنها من تقوى القلوب আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে আমাকেনে মুকাদ্দাসা হোলি প্লেসেস এবং পবিত্র স্থান সমূহ যেগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলার সম্মান আমাদের করতে হবে না নির্দেশ রয়েছে আর সেটা করবে কে আল্লাহ করবেন এবং তার রাসুল করবেন আমি এবং আপনি নন যাব হাজ্যের দিকে আমাদের জন্য কতগুলা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে ঢোকার জন্য হারামে একটি হল ওয়াক্কাতা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলিল মদিনাতা দাল হুলাইফা মদিনাবাসীরা দুল হেলাই ফাতে হ্যারাম করবে নাজদবাসীরা করবে আসাইল বলা হয় এখন সেখান থেকে আর আমাদের এরিয়ার থেকে যারা করবে তাদের দাঁত এক আর অন্যদের জন্য রয়েছে জহফা নামে একটি জায়গা রয়েছে সূর্যাবাসীদের জন্য আর সাগর পথে যারা যাবে বা ইয়ামান থেকে যারা যাবে তাদের জন্য ইয়াল আমলাম ওইখান থেকে হেরাম করবেন এহরামের অর্থ কিন্তু শুধু কাপড়টা পরাই নয় কাপড় আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে পড়তে পারেন পড়তে পারেন কিন্তু আপনি মহরেম হয়ে গেলেন না মহরেম অতক্ষণ পর্যন্ত হবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মেকাপে না পৌঁছলেন জিদ্দার ওই পর্যন্ত গেলেই আমাদেরকে মোয়াল্লিম সাহেবরা কিংবা ক্রুরা বলে দেবে এখন আমরা মেকাতে পৌঁছে গেছে আপনারা এহরামের নিয়ত করেন যখন এহরামের নিয়ত করলেন ওই সময় আপনি লাভবাইক বলবেন ঢাকা থেকে কিন্তু আপনি লাভবাহিক আল্লাহমা বলবেন না কাপড় পরতে পারেন কিন্তু লাভবাহিক বলবেন মেকাতে গিয়ে কেন আল্লাহ নবী দুল হুলাইফা যখন পৌঁছলেন সেখানে জানোয়ার উপর যখন সোয়ার হলেন সোয়ার হওয়ার পরে তারপরে তিনি বললেন লব্বাই আল্লাহ লব্বাই হজে যাব আমরা এটাকে বলা হয়েছে আহাল্লাবে তাওহিদ সাহি মুসলিমের হাদিসে সাহাবি বলেন যে আল্লাহ নবী এখান থেকে তাওহিদের এহরাম করলেন আহাল্লাবে তাওহিদ তৌহিদের জন্য জোরে চিৎকার দিলেন এখান থেকে প্রমাণিত হয় মুসলিম শরীফের হাদিস অনুযায়ী লাভবাইক আল্লাহ লাভবাইক এটাও তো হেদের কালেমা সমের মধ্যে একটি কালেমা লাভবাইক আল্লাহ লাভবেক হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির লাভবাইক লা শরিক আলাকা লাভবাইক আমি হাজির তোমার কোন শরিক নেই ইন্নাল হামদা নিয়ামাতা মুলক সকল প্রশংসা তোমার নিশ্চিত অর্থে তোমার ওয়ান নিয়ামাতা অনুদান অবদান যা কিছু সব তোমার পক্ষ থেকে ওয়াল রাজত্ব তোমার লা শরিক আলাক তোমার কোন শরিক নেই পুরা পথ একই ঘোষণা একই ঘোষণা লাব্বাইক আল্লাহ লাব্বাইক আমি হাজির আমি উপস্থিত আমি বাংলাদেশ থেকে উপস্থিত ভারত থেকে উপস্থিত পাকিস্তান থেকে উপস্থিত ইন্দোনেশিয়া মালয়েশিয়া লিবিয়া মিশর দক্ষিণ আফ্রিকা পৃথিবী রাশিয়া সকল প্রান্তর থেকে আমরা লাখো লাখো মানুষ তোমার দরবার উপস্থিত ঘোষণা কি দিচ্ছি লা শরিক আলাক তোমার কোন শরিক নেই তোমার কোন অংশীদার নেই তোমার কোন পার্টনার নেই তোমার কোন অ্যাসোসিয়েট নেই কিচ্ছু নেই তোমার কোন কিচ্ছু নেই তোমার বান্দা আছে মাখলুক আছে তোমার আবেগ আছে করে আছে কিন্তু তোমার শরীর নেই তোমার অংশীদার নেই স্পষ্ট কথা কিন্তু আশ্চর্যের ব্যাপার লা শরিক এলাকার ঘোষণা দিয়ে আসতেছি আবার এসে সেই সেরেকে লিপ্ত হচ্ছে তাহলে এই হজের অর্থটা কি হল আমি পুরো হজ্জের বিবরণে এক বক্তব্য দিতে পারবো না কেন পৃষ্ঠিবীর দশটা বক্তৃতা করেছি পার্ট বাই পার্ট এখানে শুধু আমি তহিদের সাথে এবং সুন্নতের সাথে হাজ্যের সাথে মিলে একটা বক্তব্য দেব আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত সময় আমি যদি এসে সেই সেরেকি করলাম সেরেকের মানসিকতা নিয়েই যদি আমি হজ্জে গেলাম তাহলে লাভবাহিকা লা সেরেকালা তার অর্থটা কি দাঁড়ালো তার মনে হল আমি তৌহিদ কি তা জানি না আমি শরীফ কি তা জানি না সুন্নত কি তা জানি না বেদাত কি তা আমি জানি না ইসলাম কি তা আমি জানি না কুফুরি কি তা আমি জানি না তারপরে ইমান কি তা আমি কিছুই বুঝি না আমি তো এবং শরীফের মধ্যে পার্থক্য জানি না আমি কি বলছি সে অর্থ আমি জানি না কেন গেলাম হজে তার গভীরতা আমার ভিতরে নেই উপলব্ধি বলতে নেই রিয়ালাইজেশন নাই আমি গেলাম আর আসলাম অর্থ আছে খরচ করে চলে আসলাম না হলে লব্বাইকে লা শরিক আলাক বলার পরে এক আল্লাহ স্বীকৃতি দেওয়ার পরে তার কোনো শরিক নাই ঘোষণা দেওয়ার পরে আমি কি করে আবার ওষুধ কবরে যাব কি করে আবার সুমাজ স্থানে মাথা নত করবো কি করে আর আরেকজন পীরের কাছে আমি চাবো আমি কি হজ করে আসলাম কি ঘোষণা দিয়ে আসলাম এক আল্লাহ ছাড়া আমি তো কাউকে খালেক হিসেবে মানি না মালিক হিসেবে মানি না রাজক হিসেবে মানি না আমি তো কারো কাছে আশ্রয় প্রার্থনা করি না সকল রাজত্ব তো আল্লাহর এটা তো স্বীকার করলাম আমি ওখানে অবদান অনুদান যত কিছু আছে সব তো তার পক্ষ থেকে বিপদ মুক্তি তো আল্লাহ পাক দেন আমি বলে আসলাম সব তো সেখানে একটার এক চাদর পরে আরেক চাদর গায়ে দিয়ে তার সামনে একান্ত ভাবে একাগ্র ভাবে স্বীকার করে আসলাম লাশারে কালাক ইন্নাল হামদা মিলকে লাশারে কালাক তারপরে কাবার ঘরকে নিয়ে পবিত্র ঘোষণা দিয়ে আসলাম তারপরে আবার আরেকটা জায়গায় আমার দেশে কেন পবিত্র কেন আরেকটা জায়গায় আমি শরীফ লাগিয়ে দেব অমক শরীফ তমক শরীফ শরীফ তোমাদের তিনটা কাবার ঘর মসজিদ নবী এবং বাইতুল মকাদ্মাকবেস এছাড়া কোন শরীফের কথা তো নেই শরীফ তো মাত্র তিনটা লাহাত শব্দ হালিল্লাহাসাদেন আপনি তো ঘরে ঘরে শরীফ লাগাই দিচ্ছেন আমার তারা করতেও পারে তাদের লাভ আছে লোকসানের লাভ লোকসানের প্রশ্ন আছে আপনি যিনি যাচ্ছেন তিনি যাচ্ছেন কেন আপনি তো মুসলিম আপনি তো সব স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আপনি শুধু দিচ্ছেন কেন এদেরকে দোষ দেবো কেন তারা তো অন্য জায়গায় চলেই গেছে তাদের তো এটা অন্য কিছু আমি আর বেশি ভাষা দিতে চাই না আমি শুধু বলছি আপনি যাচ্ছেন কেন আপনি দিন ইসলাম বুঝতে পারতেছেন না কেন কত মূর্ত ছিল কত মূর্তি ছিল কাবার ঘরেই তো তিনশো ষাট মূর্তি ছিল সব বের করে ভেঙে চুরে দিয়ে আল্লাহ নবী বললেন কুল জা আল ওয়াজহাক আল বাতিল বাতিল কানা হক এসেছে বাতিল দূরীভূত হয়েছে ওই লাত মানাত উজ্জা হবল যত কিছু কোনটাই এলা নয় কোনটাই মানুষের মুক্তি দিতে পারে না কোনটাই মানুষের বিপদ থেকে মুক্ত করতে পারে না কোনটাই মানুষকে কোনো দান করতে পারে না আফা রাআইতুমুল রাআইতুমুল্লাহ ওয়াল উযযা ওয়া মানাত আল উখরা আলাকুমুল যাকার ওয়া লাহুল উনসা এই যে লাত মানাত উযযা এগুলা যে করা এদের কোনো ক্ষমতা আছে মানজালাল্লাহু বিমান সুলতান এরা যে বুজুর্গ এরা যে কিছু দিতে পারে এদের কাছে কোনো ক্ষমতা দেওয়া হয়েছে এমন কোন ডকুমেন্ট তো নেই দেন নেই আল্লাহ পাক খামা খা করছে তোমরা সব সাফ করে দেয় কাবার ঘর পরিচ্ছন্ন করে দিলেন قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا কুরাইশের ল্যাংটা হয়ে কুরাইশ না কুরাইশের কাপড় না পরে অন্য কেউ তোয়াপ করতে পারবে না কেন ওরা কাপড়ের ব্যবসা করবে এখানকার যায় যে সকল ব্যবসা আছে বিভিন্ন ধরনের কিছু ফুল বিক্রি হবে কিছু আতর বিক্রি হবে কিছু তাবার রোগ বিক্রি হবে এই যে ও পলিসি তাদেরও ছিল হয় ল্যান্ডে কোয়াপ করবো না হয় আমাদের কাপড় নিতে হবে না হয় তো আপ করতে পারবে না পরবর্তী হজের সময় আল্লাহ নবী ঘোষণা করে দিলেন লা ইয়াতুফুল বাইতা ওরিয়ান উলম্ব হয়ে কেউ তো আপ করতে পারবে না আর নিজেদের আর নিজেদের নীতি ঠিক রাখার জন্য ওরাও কিন্তু লাভবাইকা পড়তো মুশ্রেকিনরা একটু ধীর স্থির হয়ে বোঝার বিষয় আছে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আল্লাহ শরিক আলাকা লাভবাইক ইল্লা শরিক আল এলাকা এটাই তারা যোগ করত তোমার শরিক নেই ঠিক আছে কিন্তু কিছু কিছু শরিক যেটা তুমি নিজেই নির্ধারণ করেছ আমরাও যেরকম বলে থাকি হ্যাঁ বুঝি তো আল্লাহ লা শরিক লাগ কিন্তু বুজুর্গদেরকে যে আল্লাহ পাক কিছু দিয়েছেন ও যে আছে তাদের কথা যে খাটে একই বলেছি ওরা লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আল্লাহ শরিক আলাকা লাভবাইক ইল্লা শরিক আল হুয়ালাক এইটুকু আর যোগ করত তোমার শরিক আসলে নাই এটা আমরা জানি শরিক হওয়ার যোগ্য কারোই নাই কিন্তু কিছু কিছু শরিক তুমি নিজেই বানায় এনেছো হে আল্লাহ নিজেদের পক্ষ থেকে নিজেরাই বলছে লাভ মানাত ওসা ইত্যাদিকে তুমি নিজেই নির্ধারণ করেছ কিন্তু আল্লাহ বলি মহান জানাল্লাহ সুলতান এই যে তোরা দাবি করছিস লাভ মানাত ওসা ও দুসোয়া ওয়াদ সোয়া ইয়াবুস ইয়াউক নসরা এই সকল মূর্তি যেগুলাকে তোমরা দাবি করতেছ যে আমি আল্লাহ স্বয়ং আমার শরিক বানিয়ে নিয়েছি আসলে আমার শরিক নাই কিন্তু আমি নিজে বানিয়ে নিয়েছি এটা মিথ্যা কথা মান সাল্লাহ সুলতান কোন বলেন নেই ডকুমেন্টে এনারাও তাই বলেন আমরা তো তৌহিদপন্থী মুসলমান আমরা তো মুসলিম আমরা তো এক আল্লাহকেই মানে কিন্তু এই যে বুজুর্গদের মধ্যে আল্লাহ যে কিছু দিচ্ছেন অলিদের মধ্যে আল্লাহ কিছু ক্ষমতা যে দিচ্ছেন একই ধারণা একই চিন্তা একই সিস্টেম একই পদ্ধতি একই ধ্যান ধারণা এটার থেকে পরিষ্কার করছেন হওয়া কার যারা হজে যাবেন লব্বাই কালা সারি কালাহর অর্থ বোঝার চেষ্টা করবেন খুব ভালো করে কাবার ঘর তো অফ শুরু হবে বাম দিক থেকে কাবার ঘরের পাশে যাওয়ার সাথে সে লাভবাহিক বন্ধ হয়ে যাবে বাম দিক থেকে তোয়াব শুরু হবে এ থেকে পাথর হাজরা সোয়াব থেকে ওটা পাললে চুমা দিবেন না হলে হাত লাগিয়ে স্পর্শ করে চুমা দিবেন না হলে কাঠি দিয়ে স্পর্শ কাঠি চুমা দিবেন কিন্তু দূর থেকে যদি ইশারা করেন ইশারা করা হাত চুমা দিবেন না ওই হাজরা সোয়াবের প্রতি কিছু আকিদা রয়েছে হাদিসে রয়েছে আর চোখ আছে এ দেখে কেয়ামতের দিন সাক্ষী দিবে জমক অমক অমককে চুমা দিয়েছিল হাদিস সাহেব বিশ্বাস করতেই হবে কিন্তু শুধুমাত্র ওই পাথরটা পাথরই এর বাইরে কিছু নয় অমর রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেছেন হাদিস সাহিহ والله إني لأعلم إنك لحجر لولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم قبلك لما قبلتك হে পাথর আমি জানি তুমি শুধুই মাত্র একটা পাথর তোমার কোনো ক্ষমতা নেই কিন্তু আল্লাহ নবীকে দেখেছি তোমাকে চুমা দেবে তাই নেই চুমা দেয় নাহলে তুমি পাথর তোমার আলাদা কোন ফজিলত নাই অমর রাজু বলছেন ঠিক এটাই হল সেই আকেদা যে পর্যন্ত যেটা যে অবস্থান আছে ওই পর্যন্তই বিশ্বাস করা ওইখান থেকে নিয়ে দশটা কাহিনী বানাবেন দশটা ফজিলত বানাবেন দশটা আমল নিজের থেকে বানায় নেবেন দশটা একটা বুজুর্গির কথা আপনি নিজের থেকে যোগ করতে থাকবেন এগুলার নাম শরীয়ত নয় শরীয়ত টাইট আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা সেটা আল্লাহ নবী আল্লাহর কালামকে ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজের থেকে সেটার থেকে নিজের শরীয়ত তিনিও শরীয়ত তার শরীয়তটা একবার ফিক্সড করে দিয়ে গেছেন আপ যেটা যেখানে যে অবস্থায় আছে সেটা সেই পর্যন্ত রাখার মধ্যে কল্যাণ আপনাকে বাড়াইতে বলা হয় নাই কাবার ঘরে সুতা চুরি করে নিয়ে আসবেন তারপরে এসে পথে এসে বলা শুরু করে দেবেন এইটা কাবার ঘরের সুতা এইটা যদি গায়ের মধ্যে বাঁধবেন তাহলে আপনার বান জাদু টোলা লাগবে না এইটা যদি বাচ্চার গলায় দিতে পারেন পরীক্ষায় পাশ করবে রাত্রে বিছানায় পেশাব করবে না দুনিয়ার ফজিলতকে কাবার ঘরে সুতা বিক্রি করা শুরু করে দেবে কে বলেছে যে কাবার ঘরে সুতার মধ্যে ফজিলত আছে ওটা তো ফ্যাক্টরিতে বানানো হয়েছে ওটা তো সুতা মাত্র কে বলেছে আপনাকে যেখানে ফজিলত বলা হয়েছে যেটুকু ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকুন তার থেকে আবার আপনি বাড়াতে যাচ্ছেন কেন যেটুকু বাড়াচ্ছেন ওইটুকু নামই তো বেদাত বাড়ানোর নামই তো বেদাত খারাপ কাজে কিন্তু বেদাত হয় না আপনারা মনে রাখবেন চুরির নাম বেদাত নয় ডাকাতের নাম বেদাত নয় জেনার নাম বেদাত নয় বেদাত কোন জায়গায় হয় আপনি ভালো মনে করে করছেন অথচ শরীরে দলিল নেই সেটার নাম কিন্তু বেদাত আপনি ভালো মনে করে করছেন এবাদত মনে করে করছেন দিন মনে করে করছেন সোয়াবের নাম নিয়ে করছেন অথচ কোরআন হাদিসের দলিল নেই ওইটা নেই বেদাত চুরির নাম বেদাত নয় ডাকাতের নাম বেদাত নয় জেনার নাম বেদাত নয় খুনের নাম বেদাত নয় এই হলো পাপ কাজে খারাপ কাজ করছে রেখে খারাপ তো এটাই তুমি আল্লাহর কাজ হলে বাদত নির্ধারণ করো রাসুলের কাজ হলে বাদত নির্ধারণ করো তুমি নিজে আল্লাহ রসুলের চেয়ারে বৈশা দায়িত্ব বসে চেয়ার বলতে আমি বুঝাচ্ছি দায়িত্ব আর কি কুর্সি বুঝাই নেই এটা হয়তো আকিদাগত ব্যাপার কাজে আমার কারেকশন করে নিয়ে যেতে হয় এখানে ছেড়ে দেওয়া যাবে না এভাবে সেই দায়িত্ব তুমি নিজে নিয়ে নিচ্ছ এ দায় দায়িত্ব তোমার নয় এটা আল্লাহ এবং রসুলের দায় দায়িত্ব কোরআন এবং হাদিসের মধ্যে তো থাকতে হবে নাহলে তো তুমি এবাদত হিসাবে চালাতে পারবে না যে কাবার করে সুতার মধ্যে কোনো ফজিলত নেই চক্কর দিবেন দক্ষিণ পূর্ব পার্শ্বে হল হাজরা সোয়াদ দক্ষিণ পশ্চিম পার্শ্ব হল আপনার রুকনে ইয়ামানি ওইখানে আবার চুমা দেওয়ার বিধান নেই ওইখানে আপনি পাল্লি স্পর্শ করবেন হাজরে রুকনে ইয়ামানিতে না হলে হেঁটে চলে যাবেন রব্বানা আতনা ফিদ্দুনে হাসানা ওয়াফিল আখেরাতা হাসানা এই কোরআনের এই আয়াত তেলাওয়াত করবেন প্রথম তিনবারে আপনি রমল করবেন অর্থাৎ ঘন ঘন কদমে জোরে চলার চেষ্টা করবেন চাদর বাম কাদের উপর থাকবে ডান কাঁধের নিচ দিয়ে উপরে তুলে দেবেন ডান কাঁধ খোলা থাকবে বাম কাঁধ থাকা থাকবে এটা না হলে ইফতেবা এটা শুধু প্রথমবার যাওয়ার পরে সাত চক্করেই করবেন তারপর আর ইত্তেবা নেই কেন সোহেল বখারির হাদিস সালাতের মধ্যে আপনার মানকে বাইন থাকতে হবে দুই কাঁধ থাকতে হবে দুই কাঁধ খোলা অবস্থায় সালাত হবে না যদি আপনার কাপড় থাকে আপনি পুরা হজ্জের মধ্যে যে কাঁধ খুলছেন ডান কাঁধটা ওই খোলা রেখে আপনি সালাত আদায় করে করে চলেছেন কিন্তু আপনি জানেন না যে প্রথমবারের সাত চক্করে শুধুমাত্র তারপর থেকে ফেলতে হবে আপনার জানা নেই সাত চক্করে আপনি রামল করতেছেন ঘন ঘন দৌড়াইতেছেন এটাও শরীয়তের বিধান নেই হজের একটা বই দেখলাম বড় বড় আলেমদের রেফারেন্সে লিখেছে কয় জায়গায় দোয়া কবুল হয় লিখতেছে মুমতাজমে দোয়া কবুল হয় রুকনে আমলেতে দোয়া কবুল হয় আল্লাহ নবীর জন্মস্থানে দোয়া কবুল হয় সেখানে হাত মিলা মোনাজাত করেন ভাইরে যে কোনো জায়গায় আল্লাহ দোয়া কবুল করতে পারেন কিন্তু আপনি যদি নির্ধারণ করেন তাহলে দলিল লাগবে আপনি কোন জায়গায় পেলেন আল্লাহ নবী ছয় জায়গায় হাত তুলেছেন মাত্র হজ যোগে সাফায় হাত তুলেছেন মারোয়ায় হাত তুলেছেন আরাফার মাঠে হাত তুলেছেন তারপরে মোজতালেফে এসে আলমাস আলুল হারাম যেটা মসজিদে খায়েব বলা হয় সেখানে আল্লাহ নবী হাত তুলেছেন প্রথম দিন যে কঙ্কর মেরেছেন সেখানে আল্লাহ নবী হাত তোলেন নাই দ্বিতীয় দিন জামারায় সোগরা যেটা মসজিদে খায়েবের পাশে ছোট শয়তান যেটাকে বলা হয় শয়তান বেতন কিছু না ওইখানে পাথর মারার পর আল্লাহ নবী হাত তুলেছেন আর দ্বিতীয়টায় পাথর মারার পর পাথর মারা হলো কঙ্কর বড় পাথর নয় এইটা মারার পর হাত তুলেছেন মাত্র হজে যাওয়ার পর আল্লাহ নবী ছয় জায়গায় হাত তুলেছেন আর আপনি বলতেছেন আল্লাহ নবীর জন্মস্থানে হাত তুলবেন তারও বলতেছেন যে হাত তুলবেন অমুক জায়গায় তুলে তো তুলতে পারেন আপনি কিন্তু আপনি নির্ধারণ করার মতো দলিল কোথায় আপনার মানুষকে বিভ্রান্ত করছেন কেন যা জানেন না দলিল ছাড়া মানুষকে এগুলো বলেন কেন তারপর আপনি জমজমের পানি পান করবেন মাকামে ইব্রাহিম মুসাল্লা মাকামে ইব্রাহিম রয়েছে ইব্রাহিম আলাহ সালামের পায়ের চিহ্ন বিশিষ্ট দুইটি পাথর ওটি রয়েছে ইব্রাহিম আলাহ সাল্লাহাম যখন কাবার ঘর বানাতেন ওই পাথরের উপর দাঁড়াতেন পাথর অটোমেটিক উপরের দিকে উঠে যেত আর ওই ইব্রাহিম আলাহ সাল্লাহাম এই করতেন কাবার ঘরের ওই ওয়ালের পাথরগুলা বসাতেন আমাদের তো অনেক কিছু বানাইতে হয় চ্যাঙ্গারের মতো বানাইতে হয় তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইট গাঁটতে হয় ইব্রাহিম আলাইসাল্লাম ওই পাথরের উপর দাঁড়াতেন শুধুমাত্র ইসমাইল আলাইসাল্লাম পাথর নিয়ে আসতেন উনি পাথর উপর দাঁড়ালে পাথর অটোমেটিক উপরের দিকে উঠে যেত ইব্রাহিম আলাইসাল্লাম পাথর বসে যেতেন ওয়ালের উপরে সেই দুটো জায়গা আছে কেউ যদি মনে করে যে পাথরের পূজা করছি পাথরকে সম্মান দিচ্ছি ইব্রাহিম আলাইসাল্লাম পায়ের চিহ্নর জন্য সালাত আদায় করছে ওইটাই সেরে কিন্তু যদি বলা হয় যে আল্লাহ নির্দেশ অনুযায়ী ওখানে দাঁড়িয়ে সুন্নত সালাত আদায় করছি তাহলে সেটা হল সুন্নতের উপর আমল কাজে এগুলোর বিষয়গুলো সূক্ষ্ম পার্থক্যগুলো আমাদের বুঝে নিতে হবে সাফায় যাবেন মারোয়ায় যাবেন সাতবার সাই করবেন গেল মোতামাত্তে হলে আপনি চুলগুলা কেটে ফেলবেন আর মোতামাত্তে আর এফরাত হলেও যা খুশি তা করতে পারেন আপনি স্বাধীন কিন্তু কারেন হলে স্বাধীন বলতে বোঝাচ্ছে এই জন্য যে আপনি সাই করার পরে কোরবানি দেবেন কি না দেবেন যদি মফরে ধন সেটা আপনার একান্ত নিজস্ব ব্যাপার এফরাদের জন্য কিন্তু যিনি তামাত্ম হজ করবেন কেরান হজ করবেন তার জন্য কোরবানি বাধ্যতামূলক মোতামাত্মে যিনি তিনি চুল কেটে ফেলে হালাল হয়ে যাবেন স্বাভাবিক জীবনযাপন করবেন কেরান হজ যিনি করবেন তিনি হেরাম অবস্থাতেই থেকে যাবেন সাত তারিখ যখন আসবে আট তারিখ আট তারিখ যখন আসবে তখন আপনারা মিনার দিকে চলে যাবেন যেখানে আছেন সেখান থেকেই আবার কাবায় যেতে হবে এমন কোনো কথা নেই যেখানে আছেন সেখান থেকে চলে যাবেন মিনায় কাটাবেন জহর আসর ইত্যাদি সালাদ ঠিক ওয়াক্ত মতো কাসর করে পড়বেন জমা করবেন না দুই রেখাত করে পড়বেন চার রেখাতের সালাদ কিন্তু একত্রে করবেন না পরের দিন চলে গেলেন আরাফার দিকে নয় তারিখে আরাফায় চলে গেলেন আরাফার মাঠের ভিতরে বসবেন ওয়াকফ তাহা হইনা ওয়ারাফা কুল্লহ মৌকফ ওয়ারফাহমিন বাপনু ওরানা আল্লাহ বলেছেন আমি এখানে দাঁড়িয়েছি কিন্তু পুরা আরাফাটাই তোমাদের অবস্থানের জায়গা কিন্তু ওরানার থেকে তোমরা উঠে আসো ওরানার মাঠে বসে থাকবে না আরাফার মাঠে আপনাকে ঢুকতেই হবে আল হাজ্য আরাফা আরাফায় যে না ঢুকলে তার হজ হবে না এখানে তো আজানের পরে খোদবা দিচ্ছি ইমাম সাহেব খোদবা দেন কিন্তু হাজ্যের মাঠে আজানের আগে খোদবা হবে ইমাম সাহেব খোদবা দেবেন ভাই সৌদি আরবের যিনি বাদশাহ বাজারে শাসক তিনি নিজেই খোদবা দেবেন তিনি হলেন ইমাম আজম অর্থাৎ বর্তমান যুগের বড় ইমাম মুসলিম বিশ্বের নেতা হলেন তিনি যিনি মক্কা মদিনা সহ ওই এলাকার যিনি শাসক তিনি হলেন ইমাম ইমাম মানে হলেন নেতা লিডার কিংবা তার প্রতিনিধি যিনি খোদবা দেন তিনি কোনো মূল খতিব না তিনি হলেন বাচ্চার প্রতিনিধি হয়ে খোদবা দিচ্ছেন মূলত বাচ্চারই খোদবা দেওয়ার কথা কিন্তু তারপর তিনি খোদবা দিতে পারেন আব্দুল আজিজ আলে শেখ হাফিজাহুল্লাহ বাচ্চা আবদুল্লাহর পক্ষ থেকে তিনি খোদবা দেবেন এখন বর্তমানে তিনি আমাদের জামায়াতুল ইমামের ছাত্র ছিলাম সেই ইউনিভার্সিটির প্রফেসর এখন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বিশ্ব মুফতি বলবো আমরা শেখ বিন বাজের পরে রাহেমহল্লার পরে তিনি হয়েছেন তিনি খোদবা দেবেন বিশ্ব মুসলিম প্রতিনিধি যারা হজে গিয়েছেন সারা পৃথিবীকে থেকে তাদেরকে সামনে নিয়ে তিনি একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ খোদবা প্রদান করবেন তৌহেদের খোদবা সুন্নতের খোদবা শেরেক থেকে দূরে থাকার খোদবা বেদাত থেকে দূরে থাকার খোদবা কোরআন হাদিসের উপর আমলের খোদবা কি কি বিপদ মুসলিম বিশ্বে এসেছে সেগুলোর ব্যাপারে কিভাবে সতর্ক থাকতে হবে কিভাবে সেগুলো মোকাবেলা করতে হবে কোন কোন ফেতনা ফসাদ সমাজে ঢুকে পড়েছে সেগুলোর ব্যাপারে তিনি সতর্ক করবেন ইত্যাদি পূর্ণাঙ্গ খোদ্বাই তিনি তেন আমি খোদ্া শুনেছি ওনার বহুবার শোনার সুযোগ হয়েছে আর আপার মাঠে বসে শোনার সুযোগ হয়েছে এবং রেডিও টেলিভিশনে শোনার সুযোগ হয়েছে বিস্তারিত পূর্ণাঙ্গ খতবা তিনি প্রদান করবেন আজানের আগে মুসলিম বিশ্বের যারা যাবেন হজ করতে তারা সেই খোদবা থেকে রসদ নিয়ে আসবেন তাদের করণে কর্তব্য প্রসঙ্গে তারা পূর্ণাঙ্গ জ্ঞান এবং ধারণা নিয়ে আসবেন কিন্তু ওখান থেকে তৌহেদ এবং সুন্নতের খোদ্া শুনে এসে এই দেশে এসে আবার সেই কেমন বেদাতেই লিপ্ত হবেন তার মানে হলে এ খোদ্বার আপনি কেউ শোনে নেই বুঝেন নেই উপলব্ধি নেই আল্লাহ নবী এই দিন আরাফার মাঠে এবং পরের দিন মিনা এসে ঐতিহাসিক খোদ্া দিয়েছিলেন দুটো আজকে সেগুলো আলোচনার সুযোগ আমার সামনে আর নেই কাজেই সেটা আমি বলছি না এখন বলবো না আজকের খোদ্ায় আল্লাহ নবীর সেই ভাষণ আপনাদের আমি শোনাতে পারছি না তারপর আপনারা আরাফাত থেকে বেলা দেবার পরে আসবেন বেলা দেবার আগে যদি বের হয়ে আসেন তাহলে কিন্তু একটা দম দিতে হবে বেলা দেবার পরে বেরিয়ে আসবেন মোজতালেফায় রাত্রি যাপন করবেন এক আজান দুই একামতে মাগরে বাবু এশার সালাত আপনার আদায় করবেন আর আফার মাঠে সালাত আদায় করবেন এই যে খোদবার পরে একটা আজান হবে জহরের সালাদ দুই রেখাত হবে তারপরে আবার একামত হবে সাথে সাথে আসরের সালাত হবে এবং দুই রাকাত হবে একটা আজান দুইটা একামত চার রেখাতের জায়গায় দুই রেখাত করা পড়া হবে একসাথে কিন্তু এটাই শরীয়তের বিধান এটাই সঙ্গে হাদিস আমাদের দেশের মোয়াল্লিমিনগণ হাজি সাহেবদেরকে বলে দিচ্ছেন যে আপনারা কিন্তু আরাফার মধ্যে চার রেখাতে পড়বেন আশ্চর্য ব্যাপার যদি ইমামের পিছনে পড়েন তাহলে জমা করা এবং কাসার করা জায়েজ হতেও পারে কিন্তু যদি তা বলতে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা চার রেখাত করে পড়বেন হাদিস সহি হাদিস কোথায় আর আপনার বক্তব্য কোথায় রয়েছে হজে যাচ্ছে সেখানেও আপনারা আপনাদের হাসিয়ার কথাবার্তা চালিয়ে দিচ্ছেন একার ফুট নোট আর ওই মার্জিনাল যে নোট এই সকল কথাবার্তা হাজিদেরকে বলে দিচ্ছেন সেই হাদিসকে এড়িয়ে গিয়ে আল্লাহ নবী যা করেছেন সেখান থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়ে আপনারা হজের তালিম দিয়ে দিচ্ছেন সুবহান আল্লাহ এই কোন কারবার রে ভাই এই জন্যই একটা আন্দোলনের প্রয়োজন হয়েছে সারা বিশ্ব আন্দোলন যেটা চলছে এটার প্রয়োজন আছে তহেদের বাণী ছড়ানোর জন্য সুন্নতের বাণী ছড়ানোর জন্য সেরেক প্রসঙ্গে সতর্ক করার জন্য বেদাত প্রসঙ্গে সতর্ক করার জন্য এবং সহি হাদিসের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং তথাকথিত যে সকল মাসায়ল বিভিন্ন কিতাবে হাসিয়ার মধ্যে ফুটনোটের মধ্যে লেখে মানুষকে এই দিকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে সেদিক থেকে ফিরিয়ে এনে সেই হাদিস কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা থেকে মানুষকে নিয়ে আসার জন্য প্রয়োজন রয়েছে আন্দোলনের প্রচারের এবং দাওয়াতের প্রয়োজন রয়েছে আলহামদুলিল্লাহ সিলেটে কিছুটা দাওয়াতি কাজ হচ্ছে এটা আমার সামনে স্পষ্ট খুবই ভালো লাগছে আপনাদের এই অবস্থান দেখে মুজদালেফায় চলে আসবেন রাত্রি যাপন করবেন একটি আজান হবে মাগরীবের সেলা আদায় হল তারপরে আল্লাহ একটা তাসবিউ করেন নেই মাঝখানে কোনো শূন্যত নেই এশার সালাদ সাথে সাথে হবে আর একে কামতে চার একাতের জায়গায় দুই রেখাত হবে রাত্রি কাটিয়ে গেল ওই রাত্রি কিন্তু আল্লাহ নবী ঘুমিয়েছেন রাত্রি দিকে আল্লাহ নবী ইবাদত করেন নাই আপনারাও সেখানে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন ফজর হয়ে গেল সালাত আদায় হবে মিনার দিকে চলে আসবেন জামরাতুল আকাবা যেটা কাবার কাছে বড় জামরা সেইখানে আপনারা প্রথম কঙ্কর নিক্ষেপ করবেন কঙ্কর মোজদালের ক্ষেত্রে সংগ্রহ করতে হবে সব তারপরে পানি দিয়ে ধুইতে হবে সেটার মধ্যে আতর লাগাইতে হবে তেল লাগাইতে হবে কত কিছু আবার কেউ বড় বড় পাত্রে ঢালায় ছয় পানিতে ভর্তা করে ফেলবে ওখানে আরে ভাই শয়তানের কথা তো রয়েছে বিভিন্ন কেতাবে বিভিন্ন কথা ওগুলো হাদিসে বলা হয়নি ওইভাবে কিছু কিছু ইশারা কোথাও কোথাও আছে তার কতটা গ্রহণযোগ্য সেখানে আলাদা বক্তব্যের বিষয় রয়েছে ইব্রাহিম আলাহ সাল্লাহামের কাহিনী ইসমাইল আলাহ সাল্লাহামের কাহিনী আদৌ তিনি পাথর মেরেছিলেন কিনা কতটুকু রেওয়ায়তগুলো গ্রহণযোগ্য শয়তান কতবার ধোকা দিয়েছিল সেটা বিস্তারিত আলাদা খতবার বিষয় আজকে সেটা আলোচনা করছি না আমি তো দেখেছি মিশরি হাজিরা লাভ দেয় না কারফট করে জুতা সাতটা মাইরা উইটা আসতে মোস্তফা খালাস যে কি করছে খালাস পরে একটা জুতা দিয়ে দিয়েছে আজকে শয়তানদের খালি মাত্রা নেমে গেছে হাউজের মধ্যে সুন্নতের বিরোধিতা খালি জজবা শরীয়তের বিধানের বাইরে এই জজবা তো আপনাকে যদি বলা হয় নাই আপনি মোত্তাদে আপনি অনুসরণ করবেন আপনি মুক্তাদে নয় আপনি নতুন করে বানাবেন না ইত্তেবা করবেন ইবতিদা করবেন না ইত্তেবা আর ইবতিদা কিন্তু খুব কাছাকাছি জিনিস এক জায়গায় বাটা আগে আর এক জায়গায় তাটা আগে কিন্তু অর্থ কিন্তু সম্পূর্ণ বিপরীত ইত্তিবা হল আনুগত্য করা অনুসরণ করা এব্রতা হল আনুগত্য অনুসরণ বাদ দিয়ে নিজে বানানো খালি আগে পিছিয়ে একটা অক্ষর আগে পিছিয়ে বা আর তার আগে পিছিয়ে করার পার্থক্য কিন্তু অর্থ আসমান যেমন মানে আসমান যেমন ফরক রয়েছে দুইটি অর্থের মধ্যে তারপরের দিন আবার শুরু করবো ছোট রাত থেকে তারপরে দুই দিনের থাকতে পারেন তিন দিনে থাকতে পারেন আপনি কাউরে আজ অবস্থা সময় অবস্থিতি প্রথম কাজ হল ওই দিনের যেদিন আপনি প্রথম কঙ্কর মারবেন দশ তারিখে কঙ্কর মারা তারপরে হল আপনার কোরবানি করা যদি আপনি কারেন বা ই হন মোতামাত্ম হন তারপরে হল আপনার চুল কেটে ফেলা তারপরে ثم ليقضوا রহম وليفنوا ذرهم وليطوفوا بالبيت العتيق প্রথম কাজ হলো কঙ্কর মারা দশ তারিখে তারপরে হলো কোরবানি করে তারপরে হলো চুল একটা নয়া করে ফেলা মুন্ডে ফেলানো আল্লাহ নবী তিনবার দোয়া করেছেন যারা মুন্ডে ফেলায় তাদের জন্য একটা চেষে ফেলে যারা তাদের জন্য যারা চুল ছেটেছেন তাদের জন্য তাদেরকে আল্লাহ রহম করুন তার মানে জায়েজ আছে খুব ভালো না চেষে ফেলবেন তারপরে কাবার করে তোয়াফে এফাটা যেটা ফরজ তপ এটা আপনারা করে ফেলবেন কিন্তু মনে রাখবেন আগে পিছিয়ে হলে কোনো সমস্যা নাই একজন বলতেছে যে আমি তো আগেই জমা করে ফেলেছি পরে পাথর মারছি আল্লাহ এই দিনে চার কাজের মধ্যে যেতে আগে পিছিয়ে হোক না কেন আল্লাহ নবীকে যেই জিজ্ঞাসা করেছে যে এটা আগে করেছে এটা পিছিয়ে করেছি আল্লাহ নবী বলেছে এফ আল হারাজ করতে পারলে ধারাবাহিকভাবে করতে পারলে সুন্নত না হলে কোনো সমস্যা নেই কিন্তু এমনভাবে ফতোয়া দিয়ে আমাদের হুজুররা আটকে ফেলেছেন যে আগে বেঁচে হলেই দম দিতে হবে হাদিস সেই হাদিস আগে পিছিয়ে হলে কোনো সমস্যা নেই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেই বলছেন হারাজ কোন কোন সমস্যা নেই আর আপনি সমস্যা সৃষ্টি করছেন কেন আল্লাহ নবী সমস্যা নাই বলছেন আপনি সমস্যা সৃষ্টি করছেন সময় বুঝতে বিদায়ী তো আফ লেকুল আখর আহাদিহি হালবাইফ সে যদি আহত হবে আপনার বাড়িতে সাথে কিন্তু মহিলারা যদি তাদের ঋতুমতি হয়ে পড়ে মহিলা যদি বাচ্চা হয়ে পড়ে ইস্তেহাজার চলে স্নাপাক হয়ে পড়ে তাহলে তারা কাবার ঘরের তোয়াপ করবে না তাদের বিদায়ী তোয়াফের প্রয়োজন নেই ওই তোয়াফি যথেষ্ট শেখ বিন বাজ রাহে মহল্লার ফত অনুযায়ী মহিলারা ট্যাবলেট খেয়ে ঋতু বন্ধ করে ফেলতে পারেন কেন তখন আয়সা রাজি আল্লাহ তালা ঋতুভূত হয়েছিলেন আল্লাহ নবী বললেন এফ আলী মা ইয়াফাল হাজ ইল্লা আল্লাহ তাতুফি বিল বাইত তুমি সব করো শুধুমাত্র কাবার ঘরের তোয়াফ করবে না কেন নাপাক অবস্থায় ঋতুবতী অবস্থায় হায়েজ অবস্থায় কাবার ঘরে ঢোকা যায় না তারপরে যখন পবিত্র হবে তখন কাবার ঘরে তফ করে নেবে কিন্তু আমাদের সমস্যা অন্যরা মদিনার মানুষ আশপাশের মানুষ আরো এক মাস থাকলে সমস্যা নাই কিন্তু বাংলাদেশ থেকে পাকিস্তান ভারত থেকে যারা যাবেন তাদের তো সময় অ্যালাউ করবে না আপনি মোয়াল্লিম হিসাবে কালকে মদিনা চলে যেতে হবে কিন্তু ফ্লাইট আপনার পশু দিন ঋতু অবস্থায় সাত দিন যদি থাকতে হয় তাহলে ওই সময়টা পাওয়া সমস্যা আরো বহু সমস্যা আছে ভিসার সমস্যা পাসপোর্ট সমস্যা বিদেশি হাজিরা মহিলা হাজিদের জন্য তো সুযোগ সুবিধা অত অ্যালাউ করবে না সেখানে কাজেই শেখ বিন বাজ রাহিমুল্লাহ ফতোয়া দিয়েছেন যে হজ বাতিল হয়ে যাওয়ার থেকে সমস্যা হওয়ার চেপে ট্যাবলেট খেয়ে যদি ঋতু বা রক্ত বন্ধ করে নেওয়া যায় তাহলে সেটা জায়েলসে এত বড় ফতোয়ার দায় দায়িত্ব আমার মতো মুসলিমদের নেওয়া সম্ভবপর না এই ইস্তেহাদি ফতোয়া বিশ্বের শ্রেষ্ঠতম মুক্তি শেখ বিন বাজ রহমুল্লাহ ফতোয়া দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুক্তি কাজে সেটা আমলযোগ্য হতে পারে ইনশা আল্লাহ মদিনায় এক মিনিটের মধ্যে আমি খোদ্া শেষ করে দেব হাজির সাহেব আপনি যাচ্ছেন কই যে আল্লাহ রওজা জিয়ারত করতে যাচ্ছি উনি বলেন না যে আমি হজে যাচ্ছি কি ধরনের কু ধারণা মদিনার সাথে হজ্জের কোন সম্পর্ক নেই মদিনায় না গেলে হজের কোনো ক্ষতিই হবে না মদিনায় হজ্জের কোনো বিধিবিধান নেই ওটা যাবেন আল্লাহ নবীর মসজিদ জিয়ারত করতে যাবেন কবর জিয়ারতের নিয়তে যাবেন না আল্লাহ নবীর মসজিদে যাবেন সেখানে ঐতিহাসিক জিনিস দেখতে যাবেন সাথে সাথে যদি যান তখন আল্লাহ নবীর কবর জিয়ারত করবেন কিন্তু যারা যে সকল হাদিসগুলো বর্ণনা করা হয় যে যে আমার এখানে আসলো আমার কবর জিয়ারত করলে ফাঁকা জাফানি আমার সাথে সে খারাপ আচরণ করলো জাল হাদিস এটা কোনো হাদিস নয় তারপরে যারা বলে মনজারানি বাদাম আমাতি কান্নাহ ফি হায়াতি যে আমার মৃত্যুর পর আমার জিয়ারত করলো যেন সে আমার জীবদ্দশায় আমার জিয়ারত করলো মিথ্যা কথা তাহলে সব হাজিরা সাহাবি হয়ে যাবে ভয়া কথা দুই নম্বরের কথা আরো যে কত ধরনের হাদিস তারা বানিয়েছেন মদিনাকে নিয়ে মদিনা পবিত্র জায়গায় ওখানে সালাত আদায় করলে ফজিলত বহু বেশি এক হাজার সালাতের সব হবে এটা বাস্তব কথা আর এর একশো গুণ হবে কামায় পড়লে অনেকে এই যে উমরা করা শুরু করে দেন মক্কায় যান দৈনিক উমরা করতেছেন দৈনিক তিন চারটা করে ভাই আয়সা রাবুল্লাহ তালা ঋতুবতী হয়ে পড়েছিলেন তিনি এই সময় এই কাবার ঘরে তোয়াপ করতে পারেন নাই উমরাটা করতে পারেন নাই অপবিত্র হওয়ার কারণে আপনি বাংলাদেশের পুরুষের হিসাবে আপনার কি সমস্যা এই এক থেকে দুজন মহিলাকে আল্লাহ নেই বলেছেন যে তোমরা ইতিমধ্যে হওয়ার কারণে কাবার ঘর তোয়াপ করতে পারো নাই ওমরা করতে পারো নাই পরে তোমরা এই তামিম থেকে তোমরা আবার এরকম করে ওইটা পুরা করো কিন্তু আপনার এক হজের মতো এত আমরা করার জন্য কে দিল আপনাকে নেই হয়েছেন নাকি আপনি পুরুষ মানুষ এক এক তো সালাত আদায় করলে যেখানে লাখ রাখাতের সব হচ্ছে আপনি সেই সালাত আদায় করা বাদ দেওয়া এই দৌড়াদৌড়ি তালে পড়ে গেছেন কেন দোয়া হলে সবচেয়ে উত্তম ওবাদত কাবার ঘরের মধ্যে উত্তমটা বাদ দিয়ে আপনি অদন্ত মানে করতে যান কেন এক হজে একে একাধিক ওমরাত্ম কোনো বিধান পুরুষের জন্য নাই নারীর জন্য রয়েছে যদি ঋতুমতি হওয়ার কারণে হায়েজের কারণে যদি সে কাবার ঘরে তো ওমরা করে না থাকে কাজে মক্কা মদিনা নিয়ে অনেক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 خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم دمر ديارهم اللهم شتت شملهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر أقم الصلاة